এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি গুনার নিয়ে চলো তুমি এক পা দু পা করিয়া মৌলা গো আমারে আমারে নিয়ে চলো তুমি এক পা দু পা করিয়া মৌলা গো আমারে নিয়ে চলো তুমি অন্তর দহন সদাই সদাই প্রাণের জ্বালা কেউ বোঝে না ঘাটের মরা ঘাটে রইলাম সদাই প্রাণের জ্বালা কেউ বোঝে না ঘাটের মারা ঘাটে রইলাম খেয়া চোখে পড়ে না দয়াল মোরে পার করো গো তুমি আমারে আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মৌলা গো আমারে নিয়া চলো তুমি পা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি এ বুঝিয়ে বেলা যাই রে হাই ডুবে একটুখানি আলো জালো আমার আধার ভাবে মলা গো মলা গো গো এই বুঝিয়ে বেলা যাই রে হাই ডুবে একটুখানি আলো জালো আমার আধার ভাবে তোমার নামে সকল আসান পার হয়ে যায় জানি পার হয়ে যায় জানি তোমার নামে সকল আসান পার হয়ে যায় জানি তুমি আমার জীবন আর মাঝি আমারে আমারে নিয়া চলো তুমি এক দুপা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি এক পা দুপা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি অন্তর ঘরে নেই সে আলো ভরে গেছে কালিমায় আধারে গুমরে মরি এ কেমন যন্ত্রণায় আর নেই সে আলো ভরে গেছে কালিমায় আধারে ঘুমরে মরি কোরআনের লালিমা আমারে দেখাও প্রভু তুমি আমারে আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করে আমল গো আমারে নিয়া চলো তুমি করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি গুনার বোঝা বইব আর কত কাল আমি গুনার বোঝা বইব আর কত কাল আমি আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মাওলা গো আমারে তুমি এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি আমারে আমারে নিয়া চলো তুমি